اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ الہوہ باؤلمونی تمارے پریمی باؤلمونی تمارے پریمی জপে মুমিন মুহু মুহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু মিষ্টি প্রভাতে রাঙা রবি দিকে দিগন্তে জাগায় সবি বন বনানির শাখে শাখে তোমার ছোয়াতে পুষ্প ফোটে মিষ্টি প্রভাতে রাঙা রবি দিকে দিগন্তে জাগায় সবি বন বনানির শাখে শাখে তোমার ছোয়াতে পুষ্প ফোটে তোমার নূরে রোশনীতে পূর্ণ করো এ অন্ধারু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বাউল মনে তোমার প্রেমী বাউল মনে তোমার প্রেমী জপে মুমিন মুহু মুহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু পাখির গানে গানে আকাশ নীলে ফুলের ঘানে ঘ্রাণে মুখর ঝিলে প্রেমের নদী বহে নিরবধি মন যে পাগল করা রূপের ছবি পাখির গানে গানে আকাশ নীলে ফুলের ঘ্রাণে ঘ্রাণে মুখর ছিলে প্রেমের নদী বহে নিরবধি মন যে পাগল করা রূপের ছবি বসন্তেরই ہی مل ہوائے دو ویل کو ویل ڈاکے کوہو کوہو اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ باؤل من تمارے پریمی باؤل من তোমার প্রেমে জপে মুমিন মুহু মুহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু তব প্রেমে রাহে পাগল পারা চুম দিয়ে যায় সন্ধ্যা তারা নিবিড় নিরবতা অনুভবে মন মাতানো সুসৌরভে তব প্রেমে রাহে পাগল পারা চুম দিয়ে যায় সন্ধ্যা তারা নিবিড় নিরবতা অনুভবে মন মাতানো সুসৌরভে কৃষ্ণ চূড়া মাতাল ঘ্রাণে ফুলের বনে আসলো ফাগুন আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু বাউল মনে তোমার প্রেমে বাউল মনে তোমার প্রেমে জপে মুমিন منہ منہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ اللہ